তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেল মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবি সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন বাইরে ডিজেল কেরোসিন নারিকেল সরিষা তিসি বাদাম সয়াবিন সূর্যমুখী তিলের তেলার ডিজেল খানা দাওয়াখানা রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল ভাইরে হইয়া যাই হিমেল দাওয়াখানা রাজি হোমিওপ্যাথি তেল মাথায় দিলে গরম মাথা হইয়া যাই হিমেল আবার গন্ধ তেলে আবার গন্ধ তেলে গিন্নির পরাণ খুশিতে যায় ভরিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল তেল লয়া চলতাছে ভাইরে কত রকম খেল ভাইরে কত রকম খেল ডিজেল পেট্রোল অকটেন ফকটেন কত রকম তেল তেল লয়া চলতাছে ভাইরে কত রকম খেল জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জোরে সকল মানুষ ফুটানি করতাছে ভাইরে ফুটানি করতাছে জাহাজ গাড়ি কলকারখানা যাহা কিছু আছে তেলের জোরে সকল মানুষ ফুটানি করতেছে আবার লাইসেন্স পারমিট আবার লাইসেন্স পারমিট কন্ট্রাক্টারি চাকরি হয় ওই তেল দিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দুনিয়া জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই ভাইরে কোনো দাম তার না জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই নির্বাচন বাঁচিয়ার পেতে তেলের জুড়ি নাহাই তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পাই ভাইরে তিনি চেয়ার পাই নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুড়ি নাহাই তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পাই আবার তেল পাইলে আবার তেল পাইলে নেতাই খুশি সত্য মিথ্যা ভুলিয়া তেল বিনা চলে না দুনিয়া হাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া অসুস্থ বা রোগী হইয়া যাবেন কিলিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে বাইরে দেখবেন চারিদিকে অসুস্থ বা রুগী হইয়া যাবেন ক্লিনিকে সেখানে তেও তেলের বাহার দেখবেন চারিদিকে ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই ভাইরে ঠেকে নতুন জামাই ডাক্তার মিস্টার সাংবাদিক কম তেলের পাগল সবাই তেল পাইলে সবাই যেন ঠেকে নতুন জামাই আবার তেলের কাছে আবার তেলের কাছে পুলিশ কাতর মন্ত্রী এমপি সব মিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেল না জানিলেই নয় ভাইরে না জানিলেই নয় হরেক রকম হরেক তেলের মাপ জানিতে হয় শের পাউন্ডার লিটার গেল না জানিলেই নয় তেলের তেল স্মাতি বুঝা চলতে পারো যদি তেলের তেল স্মাতি বুঝা চলতে পারো যদি দেখবে তোমার কম্ম হাসিল হইয়া গেছে জলদি বাইরে হইয়া গেছে জলদি তেলের তেল স্মাতি বুঝা চলতে পারো যদি দেখবে তোমার কম্ম হাসিল হইয়া গেছে জলদি ও তাই তাল বুঝে তেল ও তাই তাল বুঝে তেল লাগাও বাইরে কলির মানুষ হইয়া তেল বিনা চলে না দুনিয়া বাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল বাড়িয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া ভাইরে তেল বিনা চলে না দুনিয়া